بسم الله الرحمن الرحيم जुरअत का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले जुरअत का नाम है देवबंद वाले এবার আওয়ামী লীগের যুগে যেটা আগে এক ধাপ আগানো আছে এবার আমরা দেশের কাওয়াই মাদ্রাসার উপরে আমাদের উপরে বিভিন্ন প্রকারের হামলা দামলা হুমকি দুমকি আসতেছে এগুলাকে কেন্দ্র করি বাষট্টি জন ওলামায় গ্রামের একটা দল আমি নগণ্য সেখানে ছিলাম এবং ওলামা একরামের পক্ষ থেকে দাবি দেওয়া আমি পাঠ করি শুনেছি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছি আল্লাহ আমার সবিদ আমল বরকাত মুফতি আব্দুর রহমান সাহেব ফকিল মিল্লাত রাহেমাহুল্লাহ শেখ হাদিস সাহেব রাহেমাহুল্লাহ সব বড়রা সেখানে ছিলেন প্রধানমন্ত্রী বললেন যে আপনাদের স্বীকৃতি বিষয়টা আমার দপ্তরে উপস্থিত আমি যে কোনো সময় দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আপনাদের মধ্যে তো ঐক্য নাই আপনারা এক হইয়া আসেন সবাই কি হইয়া আসেন এক হয়ে আসে এরপরে আবার শুরু হইল কাজ এবার সরকার বলল যে একটা কমিশন গঠন করিয়া দি দেশের শিশু আলেমের মাধ্যমে এই কমিশনটা কিভাবে স্বীকৃতি দেওয়া হবে যাবতীয় খুঁটিনাটি সব বিষয়ে এটা পরামর্শ দিবে আমাদেরকে একটা প্রতিবেদন দাখিল করবে আমরা এদের সঙ্গে কথা বলবো এখন আর ট্রান্সপোর্টের বৈঠক নাই এবার আসি গেছে শিক্ষা কমিশন স্বীকৃতির কমিশন এবার এই কমিশন কাজের দ্বারা করা হবে বিভিন্ন প্রকারের কথাবার্তা চলতেছে বিভিন্ন মতানৈক্য দ্বন্দ্ব চলতেছে অবশেষে ও তিন জমাত তিন বোট আচ্ছা এদিকে মাঝখানটা ঘটনা ঘটে গেছে এটা বলতে হয় খতিফ সাহেব বানাইছিল না বিভাগ ওই কথার ভিত্তিতে তিন বোট তো আর রাজি হইল না তারা তারা বিভাগকে ওইভাবে ধরে নিয়ে রুহুল আমিন সাহেব মুফতি রুহুল আমিন বেভাগের সেক্রেটারিগিরি করছে কিছুদিন করার পরে বেফাক পীরজঙ্গি মাজার মাদ্রাসায় বিশাল এক মিটিং করছে আমিও ছিলাম দাওয়াত পাইছিলাম সেই এ রুল আমিন সাহেবের উপস্থিতিতে ওনাকে সেখানে বহিষ্কার করেছে বেভাগ বেভাগের নীতি মারার পদ্ধতিতে কিসের সেক্রেটারি করতে আর সেক্রেটারি খতিব সাহুজুর বললে কি এটা হয়ে যাবে এটা তো একটা বেফাক একটা প্রতিষ্ঠান তাহলে আমাদের মুরব্বীরা বলছিল যে কথা এটা হয়েছে না তখন আব্দুল জব্বার সাহেব আবার কি হলো সভাপতি কি সেক্রেটারি হলেন আগের জায়গায় চলে আসলো রুল আমিন সাহেব কিছু করতে পারলেন না এর উপরে ক্ষুব্ধ হইয়া রুল আমিন সাহেব ওনার গাভারডাঙ্গা বিভাগ থেকে বিভাগকে বেফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশ থেকে আলাদা করে ফেলছে তাহলে এখন বিভাগের বাইরে বড় এদারা কয়টা হয়ে গেল এখন আগে তিনটা ওনার একটা চারটা এতদিন উনি কোথায় ছিলেন বাবাকের সঙ্গে এই জন্য বলছি কখনো উনি ব্যাপারের সঙ্গে কখন ব্যবহার বাইরে এই হলো কাহিনী ইতিমধ্যে এই চার এই তিন বোট যারা ওইভাবে মানেন না ট্রান্সপোর্টের বৈঠক তারা পরস্পর বসিয়া একটা কাউই মাদ্রাসা বোর্ড ফেডারেশন বানাইছে তিনটা ঐক্যবদ্ধ হইয়া মাদ্রাসার যাবতীয় কল্যাণে কিছু কাজ কাজ করবেন স্বীকৃতি নিয়েও কাজ করবেন কারণ স্বীকৃতি ফয়সলা হয় নাই ফাইনাল হয়নি কিছুদিন পরে যখন রুল আমিন সাহেব চলে আসলেন আলাদা হইয়া এবার ওনাকে দাওয়াত পৌঁছাইলাম আপনি এই বোর্ডে ফেডারেশনে আসতে পারেন ওনার মতামত ছিল ওনাকে সেক্রেটারি বানালে আসবে কারণ ওই সেক্রেটারির জন্য তো ভাগ থেকে নিয়ে বাইরে গেছেন গা আমরা সিদ্ধান্ত লইছি ওনাকে সেক্রেটারি বানাবো তখন এই মর্মে চার বোর্ড আসিয়া একত্রিত হইল আগে তিন বোর্ড ছিল এখন এই বোর্ড ঢুকছে উনি সেক্রেটারি হয়ে গেছেন সভাপতি ফকিল মিল্লা সাহেব এই হলো চার বোর্ডের কাহিনী বর্তমান যে চার বোর্ড শোনো এই চার বোর্ড এখন স্বীকৃতি নিয়ে কাজ চলতেছে এদের দাবি হইল পাঁচশো ভোটকে এখন দিতে হবে বিভাগের দাবি হইল না একমাত্র বিভাগকে দিতে হবে মাঝখান দিয়ে আর একটা কথা রয়ে গেছে বিএনপির আমলের শেষের দিকে ট্রান্সপোর্টে যখন একতলা হয়েছে রমজান মাসে ব্যাপারে কিছু মুরব্বী আসছিলেন বসুন্ধরায় আমি ছিলাম আমার সঙ্গে কথা বলছেন আমি পরে মুফতি সাহেবদের কাছে খবর পৌঁছাচ্ছি উনি গাবে ছিলেন যে ওনা বলছেন যে হুজুর আমরা আর ব্যাভাকের নামে হোক এটার মধ্যে অটল নাই আমরা মানে নিলাম বৃহত্তর ঐক্যের স্বার্থে যে সব বোর্ডের মিলিয়ে একটা কমিটি হোক উচ্চ ক্ষমতা সম্পন্ন আপনার প্রস্তাব অনুযায়ী আমরা এতে সম্মতি আছি আমরা তিনটা নামও নিয়ে আসছি ওই বোর্ডের কি নাম হবে আপনার নামগুলা চয়েস করে দিন হুজুরের নামগুলা দেখি বলে তিনটা চয়েস যেটা রাখেন আমার কোনো আপত্তি নেই তাইলে বেভাগ পরবর্তীতে আসিয়া যখন দেখল যে বেভাগের ওই কমিটি সংস্কার কমিটি সেটাও টিকে রাখতে পারল না এখন তো একক আগের বিভাগের নামে হইলে কথা ওইটা থাকি যায় যে আচ্ছা বোর্ড কি পাইল না পাইল এই কারণে তারা উদার মনে সিদ্ধান্ত লইয়া অন্যদেরকে সামিল করার জন্য এই প্রস্তাবটা কবুল করে নিল কথা বুঝছো তাহলে এই একটা বোর্ড হবে তো পাঁচ বোর্ড মিলিয়া এখন সরকার বলল কমিশন গঠন করো কমিশনে প্রতিবেদন দেখ কিভাবে কাউই মাদ্রাসাকে আমরা ইয়ে করব এখন কমিশনের ভিতরে চার বোর্ড একদিকে ব্যবহার একদিকে আমি আর মুফতি রুল আমিন সাহেব ছিলাম লিয়াজ কমিটিরও সদস্য উভয় সঙ্গে মিলাইয়া কয়েকটা বৈঠক করাইয়া কোন রকম বহু কষ্টে একটা তালিকা কমিশন তালিকা তৈরি হয়েছে কিন্তু এই তালিকা তৈরি হওয়ার পর বিভাগের এসকাল কারণ ওই মাস্টার একটা বিভাগ কেন্দ্রীয় বোর্ড এই চারটা আঞ্চলিক বোর্ড আর কমিশনের তালিকা এমন করি হয়েছে কমিশন দেখানো হয় নাই তালিকা হয়েছে এর মধ্যে অর্ধেক এরা অর্ধেক বিভাগ বা বিভাগের আর একটু কম বিভাগ বলে আমরা রাজি নেই বিভাগেরই আশ্রয় দিতে হবে একজন একজন থাকতে পারে বোর্ড থেকে আবার নতুন দাওয়াত আসল যে এই চার বোর্ডও বিভাগের অন্তর্ভুক্ত হয়ে যাক তাহলে শুধু বিভাগের নামে দিলেও চলে এই পুরান একতলাপ শুরু হইল এরপরে আসিয়া এবার কিন্তু আমি বসুন্ধরাকে চলে আসছি দুই সালের ঘটনা এবার বোঝেন নাই নাকি বারো সালের ঘটনা বারো সালে মনে হয় বারো আমি আর বসুন্ধরা নাই আমি এগুলার মধ্যে নাই মার্কাজ শেখ আল্লাহ করাইছে বেফাকের মুরব্বীরা আসছেন আমি বললাম দা আমি তো আগেই মানসিকভাবে বিভাগের সঙ্গে আছি আমার মানসিক বিভাগের আন্ডারে যাবে অসুবিধা নাই বাস আমি এখন আর এই চার বোর্ডের ফেডারেশন সঙ্গ নাই তবে আমার নামে কোনো চিঠি আসে নাই বা আমি ইস্তেফা দিই নেই আমাকে কিন্তু তারা ডাকে না আর ডাকবেও কিভাবে আমি সদস্য আগে ছিলাম বহুত কাজ করছি আল্লাহ করাইছে এখন যেহেতু আমি বসন্ত থেকে বিয়ে হয়ে গেছি তাহলে আমাকে তো সেখানে ডাকার কোনো কারণ নেই ওদিকে বিভাগের আদনা সদস্য শুধুমাত্র আমি সুরা সদস্য আর কিছু নেই এই আমার পরবর্তী ঘটনাগুলো আমি সাক্ষ্য সাক্ষী নয় দলিল পত্র কাগজের মাধ্যমে জানতে পারছি যেগুলো তোমাদের সামনে আমি খোলাসা বয়ান করতেছি যে আজকালের সমস্যা এই কমিশনের কেউ মানে কেউ মানে না এগুলা নিয়ে শেষ পর্যন্ত ব্যাপক বলো যে আমরা মানি না আর চার বোর্ডে চাইল যে না এরা আগাই গেল এদের সঙ্গে মানে রুল আমিন সাহেব আছেন এনার সম্পর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ এইভাবে তারা একটু রাষ্ট্রীয়ভাবে আগাই গেলেন এই সমস্ত অবস্থা দেখিয়া হারাদারির থেকে হাজার মতন সব তখন বিভাগের সদর তিনি বললেন যে বিভাগ এটা মানে না এরকম কোন কমিশন হইলে বিভাগ সেখানে থাকবে না আর সরকারও স্বীকৃতি দেওয়া ঠিক হবে না এবার শেষ পর্যন্ত কিছুদিন গড়িমসি করি এবার মানা রুল আমিন সাহেব ফরিদুল মাসুদ সাহেবকে সঙ্গে নিছেন দনজন বড় আলেম রুল আমিন সাহেব তো বহুত বড় শখসিয়ত যার নাম লেওয়া আমরা ফরিদপুরি রহমতুল্লাহ ওনার সাহেব দাদা ফরিদুল মাসুদ তো এই দেশের বহুত বড় সাহিত্যিক বহু বড় মহাদেশ বহুত বড় আলেম জহিন দালুম দেবন্দের মায়না ছাত্র কোন সন্দেহ নেই দেবন্দে আমি গেছিলাম দেবন্দের ওলামা একেরাম বাংলাদেশের চিনে শুধু ফরিদ্দিন মাসুদের যাক উনিও বড় আলেম আপন জায়গাতে কেউ ওনার কোনো বোর্ড নাই ওনার কিছু কাজকর্ম আছে যেগুলো ওলামারা ভালো চোখে দেখে না এটা বিঘ্ন মাসলা কিন্তু বেআইনিহিত দেশের একজন মুরব্বী আলেম ওনার অনেক আপত্তিকর বিষয় ওলামাদের কাছে স্পষ্ট সেগুলো বলারও দরকার নেই তোমরা শোনারও দরকার নেই আর যদি শুনে ফেলছে কিছু এইগুলো হজম করবা এই দুইজনে মিলিয়ে দেখলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলিয়ে যে প্রধানমন্ত্রী তো ব্যবহার ছাড়া আল্লামা আমর্শ বিষয়ে কিছু করতে তৈয়ার নেই তখন তাদেরকে বলা হয়েছে তোমরা দুজন গিয়া হুজুরের সঙ্গে দেখা করো হাটাদারি গিয়া তারা গেছে আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছি আমরা এই কমিশন করছি সেটা আপনার আপত্তি আছে এই কমিশন দিলাম আপনি একটা তৈরি করে দেন হারারেটে বসিয়া একুশ জন বিশিষ্ট একটা তালিকা হুজুরে দিছেন মনে রাখবা এখন বর্তমান নতুন কথা আসতেছে কয়জন একুশ জন সদস্য এবং সেখানে ছয়টা শর্ত হুজুরে দিয়েছেন এটা পূর্ব শর্ত মানে এই শর্তগুলা মানলে এই কমিশন হবে ঠিক আছে নাইলে নেই সে শর্তের ভিতরে বড় কড়া কড়া শর্ত যে আমাদের মাদ্রাসার সিলেবাসের উপরে সরকার কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না আমরা যেমনি আছি এমনে থাকব আমাদের কয় মাধার নীতি আদর্শ স্বতন্ত্র ইত্যাদির বিরুদ্ধে পরিপন্থী কোন পদক্ষেপ গ্রহণ করলে সেটা আমরা মানব না আমরা সরকারি কোনো এক পয়সা অনুদান নিব না এমন কড়া কড়া ছয়টা শর্ত দেওয়া আছে যেগুলো প্রাণের দাবি সকলের এবং এই কমিশনে বা এই কমিশন তো পরবর্তীতে স্বীকৃতি কেমনে আসবে একটু পরে বলতেছি এটার জন্য একটা কর্তৃপক্ষ লাগবে আর একটা বিশাল বড় বোর্ড লাগবে সেই বোর্ডের ভিতরে সরকারি কোন লোক থাকতে পারবে না আমরাই ওলামায় কেরাম করবো সেই ভোট এইভাবে করা করা ছটা শর্ত লেখছে একজনের তালিকা দিছে আর আপনার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন এই নিয়ে যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখেন দেখান প্রধানমন্ত্রী যদি এটাকে ওকে করে তাহলে আমি একমত আছি ব্যাপাকও আছে আচ্ছা তার মধ্যে একটা শর্ত ছিল বড় আলোচিত শর্ত সেটা হইল সরকারি সনদ দিতে হলে বিভাগের নামে দিতে হবে এটা মদন সাহেবের লেখা শর্ত ছিল যেটা আগেই কিন্তু ট্রান্সপোর্টের বৈঠকে বিতর্কিত হইয়া কি হয়েছে তো তারিখ বললাম এখানে সুবিধা হয়েছে ফলে মাসুদ সাহেব তো এটা মানে বলে কইয়া দস্তখত দিয়ে দিছে রুলেম সাহেব চালাক মানে উনি দস্তখত দেয় নাই তিনি বলছেন যে এটা তো ব্যভাকের প্যারের মধ্যে লেখা হয়েছে আমি ব্যভাকের লোক না আমি এখানে দস্তখত দিব না বহু চেষ্টা করা হয়েছে উনি দস্তখত দেন নাই কারণ উনি তো জানেন যে এই শর্ত টিকবে না মানা যাবে না দর্শকের তো সমস্যা কেন বেভাগের নামে সনদ দিবে তো বাকি চার বোর্ড কি করবে উনি তো এক বোর্ডের ওই চার বোর্ডের সেক্রেটারি বুঝেন না তো বিষয়টা মানি টানি তসলিম করি বলি এখান থেকে চলে আসছে কিন্তু এইটা খসা ছিল অর্থাৎ এটা তো প্রধানমন্ত্রী যাবে সেখান থেকে তো পাশেই আসতে হবে নাকি এরা বলছে আমরা আপ্রাণ চেষ্টা করব এখানে একটা আজকার মতানৈক্যের মূল হেতু এখানে কারো কারো দাবি তারা এই শর্তগুলো একজনের কমিশন মানার ওয়াদা দিয়ে দস্তখত করছেন ফরিদুল মাসুদ ঢাকাতে আসার পরে দেখা গেল সেটা পনেরো জন হয়ে গেছে একুশ জন আর নাই শর্তগুলোর কোনো উল্লেখ নেই কমিশন হয়ে গেছে পরের দিনই সরকারের সঙ্গে বৈঠক করিয়া এই বৈঠক নাকি আগের থেকে নির্ধারণ নির্ধারিত ছিল খবর পাওয়া গেছে ওইখানে পেশ করিয়া এরা কমিশন বানাই ফেলাইছে কথাটা বোঝো নাই সদস্য কতজন একুশ জন আচ্ছা প্রশ্ন হইল একুশ জন সত্য দিশের মতন শাহ প্রধানমন্ত্রী যদি না মানত পেশ করা হইতো প্রধানমন্ত্রী এটা মানা সম্ভব না ইত্যাদি ইত্যাদি সদস্য বেশি হয়ে গেছে কমাইতে হবে তাইলে একটা কথা বিভাগের মধ্যে কিছু ডকুমেন্ট দেখলাম তারা কাগজ দেখাইল প্রধানমন্ত্রীর কাছে কিন্তু মহতম শাহজুরের সেই একশ জনের কমিটির কাগজ শর্ত সহ যায় নাই প্রধানমন্ত্রীর কাছে আরেকটা কাগজ গেছে যেটা পনেরো জন সদস্য শর্ত নাই সেই কাগজের মধ্যে আল্লাহ আহমদ শবি সাহেব চেয়ারম্যান ফরিদুল মসুদ সাহেব সেক্রেটারি জেনারেল মুফতির উলামিন সাহেব হলেন কো চেয়ারম্যান এইভাবে পনেরো জনের তালিকা গেছে বিভাগের আব্দুল জবসাব নাই কারণ তিনি তো ওনাদের নজরে তো মহাসচিব না এখন তো তোমরা ইতিহাস বুঝবা যে কোনো কারণে যায় নাই প্রধানমন্ত্রী নাকি বলছে সে কাগজে কলমে লেখা আছে সবার দাবি হইল এই লেখাটা হাতের প্রধানমন্ত্রীর লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখে দিছে যে উনি বয়স্ক মানুষ মুরব্বী সবার অনেক দিন থেকে আমাদের পরিচিত তুমি সেক্রেটারি থাকো রুল আমিন সাহ ফরিদুল মাসুদকে কো চেয়ারম্যান দিচ্ছি এটা কই কো চেয়ারম্যান নামটা ফরিদুল মাসুদের নামে প্রধানমন্ত্রী নিজের হাতে লিখে দিছে রুল আমিনের নামে সেক্রেটারি লিখে দিছে সদস্য সচিব বোঝেন নাই চেয়ারম্যান কে আল্লাহ মাহমুদ এই তালিকা আসার পরে পত্রিকাতে আসি গেল কমিশন হয়েছে পনেরো জনের হায় আল্লাহ হুলস্তুল শুরু হইল দেশের মধ্যে কিরে আমরা দিলাম একুশ জনের এখানে পনেরো জন কেন একুশ জন থেকে নয় জনের নাম এগারো জনের নাম বাদ পড়েছে বাদ পড়িয়া আরো কমাইছে কিছু লোক নতুন ঢুকাইয়া পনেরো জন করছে এই বাদ পড়ার ভিতরে বহুত বড় বড় নয় জনে বাদ ব্যাপার এটা আপত্তি যখন উঠছে তখন চার বোর্ডের নেতৃবৃন্দরা আমার সব হিসাব দামাত কাতুমের সঙ্গে ফরিজাবাদ মাদ্রাসায় দেখা করছে হুজুর বলছেন যে আমার কমিটি রাখা হইল না কেন পুরা কেন এদেরকে বাদ দেওয়া হইল আচ্ছা এর আগে ছোট্ট একটা ঘটনা আছে যখন হুয়া হচ্ছে পরবর্তীতে এই পনেরো জনের ভিতরে যদি আব্দুল জব্বার সাহেব নাই আরো একজন নাম বলার দরকার নেই এই দুইজনকে পনেরো জন কমিটির সঙ্গে অ্যাড করিয়া কজন বানাইছে সতেরো জন বানাইছে এখে আলে যে এখন হয়তো বিতর্ক কমে যাবে এই হলো সত্তর জনের কমিটির ইতিহাস বুঝো নাই এরপরে প্রতি ঠান্ডা হয় নাই শর্তগুলা কই একজনের বাকিরা কই আমরা মানি না তখন এবার বৈঠক হয়েছে ফরিদাবাদে বৈঠকের ভিতরে মতন শর্ত দিছে এরা দাওয়াত দিতে গেছে কমিশনের বৈঠক করার জন্য শর্ত দিছে যে আমার সেই লোকগুলাকে ডুকাইলেই আমার সত্যগুলো মানলে তাইলে আমি কমিশনে বসবো না বসবো না তারা বিভিন্ন পাবে হুজুরকে মধ্যে ওয়াদা করছে যে আপনি হলেন কমিশনের চেয়ারম্যান আপনি মিটিং এ বসলে চেয়ারম্যানের অধিকার আছে আপনি যেমনে বলবেন এমনিতে হবে এই কথাগুলো বেফাকুল মাদ্রাসার পক্ষ থেকে আমি বলতেছি তাদের কাছে যে রেকর্ড আছে রেকর্ড অনুযায়ী আমি এইগুলা সাক্ষী না কারণ তখন আমি ছিলাম না আমি বসুন্ধরাকে চলে আসছি তাই ভুল বুঝাবুঝি কোনো কারণ নেই আমি এক পক্ষের দাবির কথা বলতেছি এটার কোন জবাবও হয়তো দ্বিতীয় পক্ষে থাকতে পারে আমার জানা নেই আচ্ছা এই যে গতকাল হারাদের যে বৈঠক হইল সেই বৈঠকে বৃত্তান্ত সব কথা এখানে তুলে ধরা হয়েছে কাগজ সহ ডকুমেন্ট সহ দস্তখত সহ এইভাবে হুজুর রাজি হইলেন এবার পরের দিন উত্তরা হজ বিল্ডিংয়ে হাজি হজ ক্যাম্পে এক জায়গায় কমিশনের বৈঠক বসছে হুজুর সভাপতিত্বে সবাই আসছে সতেরো সে যখন হুজুর বলছেন যে আমার বাকি লোকগুলাকে ঢুকান ঢুকাইয়া ওইখানে যোগাযোগ করি সরকার থেকে মঞ্জুরি নেন আর আমার শর্তগুলো ইয়ে করেন তখন কো চেয়ারম্যান সাহেব বলছেন এটা আলোচনা হবে সবকিছু এটা আলোচনা হবে চেষ্টা করব এগুলা বলছেন পরে কালকে ওই বৈঠকে যারা ছিলেন তারা সবাই সাক্ষী দিলেন যে সফিসা হুজুর চেয়ারম্যান রাগ করি ওয়াক আউট করিয়া মিটিং থেকে চলে আসছেন ওনার সব সঙ্গীরও চলে আসছে আসিয়া ফরিদাবাদে আসি মিটিং করছে বিভাগ বিভাগ মিটিং করিয়া তারা যে এই কমিশনে নাই এইটার সংক্ষিপ্ত দরখাস্ত এই কমিশনকে আবার কন্ট্রোল করার জন্য শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা বোর্ড বিভাগ এদের দায়িত্বে দিছে সে মাদ্রাসা বোর্ড বিভাগের কাছে এরা তাদের ব্যবহার এটা মানে না বলে কাগজ পৌঁছাই দিছে কালকে দেখাইলেন বিভাগ যে ওইখান থেকে যে এটা মঞ্জুর তারা রিসিভ করছে রিসিভের দস্তখত আছে রিসিভ করছে গ্রহণ করছে এইটার একটা কবি কো চেয়ারম্যান সাহেবের কাছে পৌঁছাইছে আর একটা কবি সেক্রেটারির কাছে পৌঁছাইছে এই হলো বিভাগের ভূমিকা বুঝেন নাই কথা তাইলে কমিশনে এখন আর বিভাগ এরা নাই আমাশ হিসাব নাই এরা কেউ নাই বাকি চার বোর্ডের কেউ কেউ থাকতে পারেন এবার কি হচ্ছে আর খবর নাই হঠাৎ করে কয়েক মাস পর বা বছরের কাছাকাছি খবর পাওয়া গেল যে কমিশন এটা সরকারে করেছিল যেখান থেকে আমাশ হিসাব বিভাগের সব লোক নিয়ে আলাদা হয়ে গেলেন সেই কমিশন প্রতিবেদন যেটা কমিশনের দায়িত্ব কেমনে কেমনে স্বীকৃতি হবে তার প্রতিবেদন দিবে না সেই প্রতিবেদন দাখিল করছে কোথায় মন্ত্রণালয়ে প্রতিবেদন অনুযায়ী একটা কাউমি মাদ্রাসা কর্তৃপক্ষ গঠন হবে মর্মে একটা আইন খসড়া আইন এটা সরকারে জারি করছে এটাও কমিশনের কাছে আসছে এটা খসড়া আইন কর্তৃপক্ষ গঠন করতে হবে বুঝছ কর্তৃপক্ষ কি কমিশনের দায়িত্ব হল প্রতিবেদনটা দেওয়া কিভাবে কিভাবে আমরা স্বীকৃতি চাই কিভাবে হবে সরকার কিভাবে কি করা উচিত একটা প্রস্তাবনালয় যেটা প্রতিবেদন এই প্রতিবেদন এটা নীতিমালা নীতিমালা তো বুঝো নীতিমালার আলোকে গঠিত হবে আইন প্রথমে খসা হবে হে খসা আইনও তৈরি হয়ে গেছে এই আইনের সংশোধনের জন্য আবার কমিটির কাছে আসছে কমিশনের কাছে কমিশনে সেটাও সংশোধন করি এটা মন্ত্রী পরিষদে পৌঁছাই দিয়েছেন এখন মন্ত্রী মন্ত্রিসভাতে পয়স হবে সেখানে ওকে হয়ে গেলে এই আইনটা কোথায় যাবে পার্লামেন্টে যাইয়া পাশ হয়ে যাবে যেদিন মন্ত্রণালয়ে পেশ হবে মন্ত্রী পরিষদে সব রেডি তখন আবার হাড়াদারির থেকে বা বিভাগের পক্ষে বা আমস বিষয়ের পক্ষে এটা আমি দেখছি তখন পত্রিকায় একটা ধমক আসছে দমকি যে কায়মাহা ধ্বংস করার কোন ষড়যন্ত্র গ্রহণ করা হবে না যে কাওয়াই মাথা নিয়ে কেউ চিনিমিনি খেলে তাহলে মনে রাখতে হবে হাজার হাজার লাশ পড়বে এই শব্দ একটা আছে কঠিন এই হুমকির অবস্থা পত্রিকা মিডিয়াতে আসি গেছে সরকার মন্ত্রী যখন দেখছে সর্বনাশ আমরা তো জানি আমস্য হিসাবে নিজে নিজের কমিশনের সত্যজন নিয়ে এগুলা করতেছেন আর উনি এটা কি বলতেছে অতএব আইন খরচা এটা কিছু করা যাব না কিন্তু কি করতে হবে এটাকে আরো যোগ উপযোগী করার জন্য পুনরায় বিবেচনা করার জন্য আবার কমিশনে প্রেরণ করা হইল এই বলে কমিশনে প্রেরণ করে দিছে এখন সরকারেরও আগ্রহ নেই এনারাও আর বেশি আগাইতে পারেন নাই কথাই দেশে সে স্বীকৃতি নিয়ে আর কোনো আলোচনা নাই দীর্ঘদিন পর্যন্ত স্বীকৃতি নিয়ে আলোচনা ছিল না ছিল এবার রমজানের আগের থেকে আবার স্বীকৃতি নিয়ে নতুন কাহিনী নড়াচড়া শুরু হয়েছে তাই না বিভাগের আর খবর নাই কি হচ্ছে না হচ্ছে এক হুমকি শেষ সরকারিভাবে তো এটা কমিশন আমাদের মধ্যে কি হচ্ছে সরকার জানে না বুঝেন নাই এবার আরেকটা কৌশল করে আল্লামা ফরিদুল মাসুদ সাহেব মুফতির উলাম ইনসাফ ওয়াগাই রুহুম ওনাদের সঙ্গে যারা আছেন এটা বেফাকের বক্তব্য কার এটা আমার বক্তব্য না আমি সাক্ষী না অনেক কাজে আমি সাক্ষী এখানে আমি সাক্ষী নেই বিভাগের ডকুমেন্ট ওয়ারি বক্তব্য হল এক লক্ষ মুফতিদের ফতোয়া সন্ত্রাস বিরোধীর ঐতিহাসিক খ্যাতমত আঞ্জাম দিয়া প্রধানমন্ত্রীর কিছু কিছু লোক ঘনিষ্ঠ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দাবি জানানো হয়েছে এত বড় কাজ উপহার দিলাম স্বীকৃতিটা দিয়া দেন প্রধানমন্ত্রী বলছেন আমি তো আগে বলছিলাম সব এক হইয়া আসেন আমি দিয়া দেব এক হতে পারেন নাই কিছু করলে হুমকি দুমকি আসে আমি তো এগুলা ভয় করি এখন তো আরো বেশি ভয় কারণ সাপলা সত্তরের ইতিহাস মাঝখান দিয়ে ঘটে গেছে আচ্ছা ঠিক আছে এখন সবাই যখন এগোতে পারবেন না যারা যারা নেবেন তাদেরকে দেব যারা নিবে না এটা ঐচ্ছিক ব্যাপার মনে চাইলে নিবে মনে চাইলে না নিবে কাউকে বাধ্য করা যাবে না এই একটা কথা নাকি প্রধানমন্ত্রী বলছেন এটা তো বড় চমৎকার কথা আমার দৃষ্টিতে যদি এমন খবর প্রধানমন্ত্রী দিত তাহলে উচিত ছিল যে পাঁচটা বোর্ড কমপক্ষে বসিয়া কারা কারা চান প্রধানমন্ত্রী এই বক্তব্য হ্যাঁ হইলে আসেন না হইলে আপনার আপনাদের অবস্থানে থাকেন এটা করা উচিত ছিল না ছিল না এটা তো করা হয় নাই আরেকটা করা উচিত ছিল যে আগের কমিশন নিয়ে আমরা আগে বাড়ি নতুনভাবে ভাবে আবার একতলাপ সৃষ্টি হবে হবে না কারণ এই কমিশন তো বিভাগ মানে নাই আমস বিশাপ মানে নাই তা লিখিত জানাইছে তাহলে সরকার মহোদয়ের কাছে গিয়া আবার নতুন করি আমরা যারা মনে করেন চাই বিভিন্ন বক্তব্য দিচ্ছে চায় না চায় না ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম না বিভাগকে বাদ দিলাম আমরা যারা চাই আমরা একটা নতুন কমিশন করিয়া আবার নতুন ভাবে কাজ করতে হবে আগের কমিশনটা তো কিন্তু আমস্যব হিসাবে নেতৃত্বে ছিল ঠিক না দুইটা কাজ করণীয় ছিল কিনা আল্লাহ আলম আমার এটা মন্তব্য এই দুইটার একটাও করা হয়নি ব্যাপার জানে না আল্লাহ মাহমুদ হিসাব জানেন না এই দুইজন বুজুর্গ মুফতির উলামিন সাহ ফরিদুল মাসুদ সাহ আমাদের বড় এরাও আমাদের বড় বড়কে বড়ই বলি আমি ছোট বলি না ভুল তৈরি মানুষের থাকতে পারে <clears throat> ওনারা করলেন কি বেবাককে বাদ দিয়া গুমে রাখিয়া নিজেই মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি ওই আগের কমিশন মনে আছে তো ফিরত আসছে মন্ত্রী মন্ত্রণালয়ের থেকে মন্ত্রী পরিষদ থেকে কি বলিয়া পুনরায় আরো সংশোধন করার জন্য এখন হঠাৎ করে এলএম থাকলে মানতে থাকলে হাকমত থাকলে বুদ্ধিমানরা এটা করতে পারে সকলে পারে না হজরত ফরিদিন মাসুদ সাহ দামত বরকাতুম এবং রুল আমিন সাহরা মিলিয়া কমিশনের নামও দলিল না কাহকে ওদেরকে জানাইলেও না একটা আহ্বায়ক কমিটির নাম দিয়া ফরিদুল মাসুদ সাহেব আহ্বায়ক হইয়া সেক্রেটারি আবার রুল আমিন সাহেব হইয়া নয় জনের একটা প্রজ্ঞাপন সরকার থেকে মঞ্জুর করছে এইটা হলো নয় জন বিশিষ্ট কমিটির সানে নজুল এই একমত কেন করল যদি কমিশনকে দিত কমিশনের মিটিং তো হবে না কেন ভাই কমিশনের সিংহবাগ তো বেফাক তারা তো আসবে না আগেই বলে দিছে তাহলে কমিশনের নামে আসলে তো সবাই সাবধান হয়ে যাবে সতর্ক হয়ে যাবে এবং বুঝে নিবে কারণ কমিশনের থেকে যেই লোকগুলো চার বোর্ডে আছে ফরিদ সাহ সহ উনি চার বোর্ডের বাইরে এরা এদের মিলিয়ে নয় জনের একটা কমিটি গঠন করিয়া যাতে কেউ টেন না পায় ওই খসড়া আইনকে যেটা মন্ত্রী পরিষদ থেকে ফিরত পাঠাইছে সংশোধন করার জন্য এটাকে সংশোধন করার দায়িত্ব দিয়ে এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন এই নয়জন যদি সংশোধন করিয়া পনেরো দিনে রিপোর্ট দেওয়ার কথা না রিপোর্টটা দেয় তাহলে মন্ত্রী পরিষদ যাবে এটা হ্যাঁ যদি হয় পার্লামেন্টে যাবে আইন হবে স্বীকৃতি শেষ কমপ্লিট কিন্তু এটার সাথে বেফাকের হাদাদারি হজরতের কারো কোনো জানাও নেই প্রজ্ঞাপন আসার পরে পত্রিকা আসার পরে কিরে এইটা কি কমিটি বোঝেন নাই কথা এখন এই আবার শুরু হয়েছে হাকিকত উদ্ঘাটন করার পক্তভর থেকে আসলো এই নয় কমিটি অবৈধ কিসের কমিটি এটা কারণ এটা কমিশনও না কর্তৃপক্ষ না কর্তৃপক্ষ তো পরে আইন পাশ হইয়ার পরে হবে আর কিভাবে মাদ্রাসা সরকারের স্বীকৃতি লইয়া অস্তিত্ব টিকায় রাখবে এই মহান কাজগুলো এই সেন্সিটিভ কাজগুলো খতরনাক কাজগুলো শুধু এই নয় জনে দেশের কত বড় বড় আলেম সেখানে আল্লাহ জানে সবাইকে বাদ দিয়ে এই নয় জনে দায়িত্ব নিয়ে প্রতিবেদন দিবে খসড়া সংশোধন করে দিবে আইন আর পাশ হয়ে যাবে পার্লামেন্টে পুরা জাতির উপরে আসবে এটা কার বক্তব্য বেভাকের বক্তব্য আমার নয় বুঝেন নাই এই নিয়ে সমস্যা আমাদের মধ্যে সৃষ্টি হলো বিভাগের একদল তো রাগ করি কয় স্বীকৃতি দরকারই নাই আবার আরেক পক্ষকে সরকার স্বীকৃতি দরকার আছে আমরা নিব তবে আমার সবিশা হুজুর ওই কমিশনের সময় যে ছয়টা শর্ত দিছিলেন এগুলা পুনরায় আবার দেখিয়া ওনার একশ জনের কমিটি আবার পুনরায় আনিয়া নতুন করে আমাদের দাবি দাবি মানলে আমরা আসি নাইলে নেই হইল না একতলাফ আবার বলছে একতলাফুল ওলামায় রহমতুল এটা হক বাতালের একতলাফ না ইস্তেহাদি একতলাফ দৃষ্টিবন্ধের একতলাফ হইতেই পারে বুঝেন নাই এবার হইল কি নয় জনের বোর্ডে যারা সদস্য হয়েছেন তত মহা ফজিল মাসুদ সাহেব বারবার সেমিনারে বলতেছেন যে এই মাত্র সময়ের ব্যাপার স্বীকৃতি নিয়ে আসতেছি আমি তারা বললে এই সুযোগ স্বীকৃতি ধরে নেওয়া দরকার মিটিং এর আহ্বান করছে মাশাল্লাহ সবাই চলে গেছে দুই অসুস্থ তারা আসতে পারে নাই আবার হ্যাকমত করি দুইজন সমনা লোককে বেভাকের সমনা মনে করিয়া এখানে সদস্য রাখছে যাতে সরকার এটা বলতে পারে যে এখানে বেভাগ নিয়ে আমরা করছি এটা করে এটাকে প্রত্যাখ্যান করছে গত উনত্রিশ তারিখের মিটিং এর ভিতরে শুনছেন কিনা বিভাগ নয় জনের বোর্ডকে কি করছে প্রত্যাখ্যান করেছে এরপরে তিন তারিখে বিভাগ হাটাদারি বৈঠক হইল সেখানে আমি ছিলাম বিস্তারিত আলোচনা হয়েছে আবার গতকাল বৈঠক ছিল সেখানে আল্লাহর রহমত আমি ছিলাম বিস্তারিত কথা হয়েছে সব হাকিকত জানলাম গতকাল বৈঠকে ফয়সলা হয়েছে সরকার কাছে প্রথম দাবি এই নয় জনের কমিটি এটা বাতিল করতে হবে কারণ কমিশন ফুল কমিশনে সাব কমিটি বানাতে ইচ্ছা করলে পারবে কমিশনের বৈঠকে হয় নাই তাইলে কে বানাইল এই সাব কমিটি সাব কমিটি বানাইয়া সরকার থেকে প্রজ্ঞাপন জারি করিয়া বৈধতা দিতে করছে এটা যেহেতু কমিশনের মিটিংও হয় নাই কমিশনে তাকে বানায়ও নাই কমিশনকে আমরা তাসলিম করিও নাই তাই এই নয়জন সদস্যের এই কমিটি সম্পূর্ণ বাতিল কমিটি বাতিল ঘোষণা করতে হবে কেন্দ্রীয় বিভাগের গতকালের মিটিং এর আগেই যখন বিভাগ সিদ্ধান্ত নিয়েছে হারাদের কাছে যাবেন বিভাগের আমলার মিটিং ছিল মিটিং এর আগের দিন রাত্রে হঠাৎ করে আসছে যে সরকার প্রজ্ঞাপন আরেকটা জারি করছে সতেরো জন কমিটির কমিশন তোমরা মনে করছো এটা নতুন এক কমিশন মনে হয় ওই যে একতলাভ আছে নয় জনকে নিয়ে এখন কত ভালো হয়েছে দোনোদল মিলিয়া এখন নয়কে সত্য বানাইয়া সেখানে আমস্য হিসাব কমিশন চেয়ারম্যান তো উনি চেয়ারম্যান হইলে তো মানিয়ে যাবেন কিছু মানুষের এই ধারণায় এইটা না এখন আসল সম্মত ধন্যবাদ জাজাকাল্লা আসলে এই সত্যজনের প্রজ্ঞাপন জারি করার মধ্যে কিন্তু ওই আগে নয় জনের প্রজ্ঞাপন যেমন করি যারা জারি করাইছেন তারাই তাদের স্বার্থ অনুযায়ী এটা জারি করাইছেন তার মানে এই জনের কমিশন আগে খান নাই আগে গ্রহণ করেন নাই এখন গ্রহণ না করে কোথায় যাবেন এখন গ্রহণ করতে হবে এই জন্য এদেরকে প্রজ্ঞাপন জারি বলছে কি দুই সালে কাউ মাসার স্বীকৃতি সংক্রান্ত একটা নীতিমালার প্রতিবেদন দাখিল করেছে কমিশন এই এটা ভালো করে মনে রাখো কমিশন কি দাখিল করছে প্রজ্ঞাপনে লেখা আছে দুই হাজার সালের অমুক তারিখে কাবি মাসার স্বীকৃতি সংক্রান্ত একটা নীতিমালার প্রতিবেদন কমিশন দাখিল করে সরকারের কাছে বুঝেন নাই সেই প্রতিবেদনের আলোকে সরকার অত তারিখে একটা মাসার স্বীকৃতি আইন খসা জারি করে দুই সালে ওইটা বারো সাল এটা আইন ক সালে তেরো সালে কমিশনকে দায়িত্ব দেওয়া হইল এই সত্যজন কমিশনকে তারা যেন দুই সালের কি শিক্ষা নীতিমালা প্রতিবেদন ওইটা একটু যাচাই বাছাই করে দেখে যোগ উপযোগ করিয়া কিছু সংশোধনী আনে এই দায়িত্ব দিয়েছেন সত্রজনের কমিটিকে কমিশনকে এর আগে যে নয় জন সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে উপকমিটি বা আহ্বায়ক কমিটি এদের প্রজ্ঞাপনে লেখা আছে যে দুই সালে ওই কমিশনের দাখিলকৃত প্রতিবেদনের উপরে ভিত্তি করি যে আইন খসা হয়েছিল সে আইনটা আপনারা সংশোধন করে দিন তাহলে দুই প্রজ্ঞাপনের কাজ দুইটা কিনা নয় জনের কাজ কি আইন সংশোধন খসরা আর সত্তর জনের দায়িত্ব কি এর আগের বছর দুই সালে যে প্রতিবেদন দিছিল যেই প্রতিবেদনের উপরে অলরেডি আইন খসরা হয়ে আসছে ওইটা দেখার জন্য কথা বুঝো নি তোমরা তোমরা কথা বুঝো নেই এই আইন আগে না প্রতিবেদন আগে প্রতিবেদন বারো সালে আইন তেরো সালে তাহলে প্রতিবেদনটা যদি সরকার মনে করতে যে সংশোধন নতুনভাবে করা দরকার সত্যজন কমিটি বানাই দিল যে পরের এর প্রয়োজন মনে করত তাইলে নয় জনের আহ্বায়ক কমিটি দিয়া খসা আইন ঠিক করবার দায়িত্ব আগে দিত না আগে তাদেরকে দিত যে তোমরা কি করো নীতিমালার খসা আগে ঠিক করো যে যার আলোকে কি হয়েছে আইন খসা হয়েছে সেটা আগে কাজ না কিন্তু বোকা বানানো সরকারে আমাদেরকে কত বোকা বানাচ্ছে এখন থেকে বোকা বানানি শুরু হয়েছে আমাদেরকে তাই নয় জনকে দিছে আইন ঠিক করার জন্য আর সত্য জনকে দিছে গাইন ঠিক করার জন্য কত অযৌক্তিক কথাবার্তা আর ফুল কমিশন যদি নীতিমালার প্রতিবেদন ঠিক করতে পারে তারাই তো আবার আইনের খসড়া ঠিক করবে আইনের খরচার জন্য সাব কমিটি কেন ফুল কমিটি তো আইনের খরচা ঠিক করতে হিমশিম খাইতে হবে সাব কমিটি কি করবো এখানে কথা বুঝো নাই উল্লেখ্য একটা কথা না বললে নয় জানি না তোমরা কিভাবে নিবা মানে আমার শ্রোতাগণ কিভাবে নিবে তাও আমি বুঝতেছি না গতকাল হারাদারির মিটিং এর মধ্যে বেভাকুল মাদারের ডকুমেন্ট পেশ করছে কিছু কাগজ ছাপিয়ে আসছে ফটোশুট করে আনছে যে ওই সালে যে শিক্ষা কমিশন বানাইছিল যেটা হাটাদারি গ্রহণ করে নাই বানাইছিল না সেই শিক্ষা কমিশন তারা বাইশ তারিখ দুই সালে এই এক মাস এক মাস তারিখ ব্যবধান করি কোথাও পনেরো দিন ব্যবধান করি তেরোটা মিটিং দেখাইছে কমিশনের মিটিং হয়েছে কটা মিটিং হয়েছে তেরোটা মিটিং হয়েছে তেরোটা মিটিং এর মধ্যে যাচাই বাসার পর এই শিক্ষা নীতি প্রতিবেদনটা ফাইনাল হইয়া সরকারের কাছে পেশ হয়েছে মন্ত্রণালয়ে কটা মিটিং হয়েছে কিসের মিটিং কমিশনের চেয়ারম্যানকে উনি কোথায় ছিলেন তখন তেরো মিটিং এর সময় ওনার লোকজন কোথায় ছিলেন এরা কারা করলো এই মিটিং কে করলো কোন কোন উপস্থিত ছিল বড় কথা হইল কি জানো তেরো মিটিং এর পরে ফুল সতেরো জন সদস্য আমর হিসাবে দস্তকর সহ সব দস্তকর ছাপাই দিছে সরকারের কাছে দিছে তার মানে তেরোটা মিটিং হয়েছে তেরোটা মিটিং ভিতরে ফুল কমিশন ছিল আমর হিসাব সহ ওনার দস্তকর দেখেন আল্লাহ আলম বিশ্বাব আমি কালকে সচককে দেখছি কাগজ দস্তখত দেখছি তেরোটা মিটিং এর তারিখও দেখছি এই তেরোটা মিটিং এর পরেই কমিশন এই কাগজগুলো দাখিল করছে প্রতিবেদন সরকারের কাছে দস্তখত সবাই মাশাল্লাহ এখন বেফাকের বক্তব্য হইল আমরা তো প্রথম মিটিং এ ওয়ার্ক আউট করে চলে আসছি বারো তেরোটা মিটিং আচ্ছা একটা নাইলে বাদ দিলাম ওয়ার্ক আউট করলে আমি ছিলাম কতক্ষণ বাকি বারোটা মিটিং মধ্যে আমরা কেউ নাই এই মিটিং কারা করল যদি বলা হয় যে আমরা কয়েকজন আসি ব্যাপাকের লোকজন ছিল না আমরা আমরা করছি কোরাম পূরণ হয়েছে কোরাম তো এক থার্ড অংশ হইলে হয় আমরাই করছি আর কি তাহলে দস্তখত কেন সতেরো জনের হিসাবে দস্তখত করতে আইলু প্রশ্ন নাই এইগুলা সব আজকে জাতির কাছে প্রশ্ন যারা এগুলা করছেন তাদের কাছে প্রশ্ন আমি আশা করি তারা যুক্তিসঙ্গত কোন জবাব দিবেন দেওয়া উচিত এইগুলোর প্রশ্নের জবাব না হলে পরস্পর জাতীয় ঐক্যের যে আহ্বান হাডাদারির হুজুর করছেন এই ঐক্য করা সম্ভব না আমি চাই উভভক্তের মুরব্বী আমাদের বড় আমি তাদের শিখিও না আমি চাই এই জাতীয় কথা আসতেছে বহু প্রশ্ন নতুন করে আসছে তাই এগুলার সমাধান হওয়া দরকার বাংলাদেশে এখন একক মুরব্বী আল্লাহ মাহমুদ শফি দামাদ বরকাতুমুল আলিয়া একটু আগে বলছি ট্রান্সপোর্টে যারা মজলিসের সদারতের মধ্যে ছিলেন সেই শেখুল হাদিস সাহেব আজকে নাই খতিব বায়তুল মোকারম আজকে নাই মুফতি আব্দুর রহমান ফকিমদ আজকে নাই মুফতি আমিনী আজকে নাই মহিউদ্দিন খান নাই স্বীকৃতির বিষয় বহুত পিছন থেকে আসতেছে সব কাহিনী মুক্তাসরাম তোমাকে শোনাইলাম এক একটা মুরব্বী আছে তার নাম আল্লাহ মাহমদ শফি বড় অসুস্থ উঠা বসাও করা যায় না এই লোকটা বক হায়াত আছেন আমি ব্যভাগও বুঝি না নন ব্যভাগও বুঝি না আমার কথা হইল স্বীকৃতি নেওয়ার ভিতরে আমাদের ক্ষতির প্রবল সম্ভাবনা আছে স্বীকৃতি না নিলে তাও ক্ষতির সম্ভাবনা আছে না এলে কি সম্ভাবনা সম্ভবত রাষ্ট্রীয় পর্যায়ে এমন আইন আসতেছে যে আইনে আপনি নিলে নিবেন না নিলে নাই আপনাকে জিজ্ঞাসা করা হবে না আইন করিয়া কাউকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা হবে তার বড় দলিল শিক্ষানীতি শিক্ষা আইন জাতীয় শিক্ষানীতি পরে শিক্ষা আইন যেই শিক্ষা আইনের মধ্যে শিক্ষানীতির মধ্যে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল হোক মাদ্রাসা হোক যাই হোক সরকারের অনুমোদন ছাড়া কোন প্রতিষ্ঠান করা যাবে না সরকারের নিবন্ধন আনতেই হবে নিবন্ধন ছাড়া কোনো প্রতিষ্ঠান করা যাবে না স্পষ্ট মাথায় কথা লেখা আছে এক শিক্ষানীতির মধ্যে লেখা আছে আমার কাছে শিক্ষানীতি আছে এগুলো নিয়ে গবেষণা হয়েছে তা মাদ্রাসার শিক্ষা মানোন্নয়ন তারপরে ইত্যাদি যোগভুযোগী করার জন্য সরকার আইন করে তার ব্যবস্থা গ্রহণ করবে এই শিক্ষানীতির উপরে শিক্ষা আইন পাশ হতে যাচ্ছে বাস্তবে সিলেবাস ইত্যাদি স্কুল কলেজে চলে আসছে যে সিলেবাসের ভিতরে মুসলমানদের সন্তানদেরকে হিন্দু বানাইবার সব ব্যবস্থা আছে ইসলামের যা কিছু ছিল সব ক্যান্সেল করিয়া বাংলা সাহিত্যের মধ্যে হিন্দু বানাইবার সবকিছু করছে কুদরি খোদার মিশনকে পাশ করার জন্য বর্তমান সরকার সেই নিবেদনে কয় মাসের কথা আছে আইন করা হবে তাহলে সরকার তো এই আইন পাশ করা মানে বাধ্য হাজারো চিৎকার করলাম আমাদের স্কুলের সিলেবাস ঠিক হয় নাই প্রাইমারি সিলেবাসের একটা বইও পাল্টায় নাই তারা আইন করতে যাচ্ছে পাল্টাবে কেন আইন করলে তো মুখও খুলতে পারবেন না আইন বিরোধী মামলা হবে আপনার বিরুদ্ধে তাই মাথায় বিরুদ্ধে আইন সরকার করিয়া ব্যাপারে নিজের ইচ্ছা মতো আইন করিয়া কাউই মাথাকে কন্ট্রোল করার জন্য এমনভাবে আইন চালাই দিবে তখন আপনি মুখ খুলতে পারবেন না মাথার তালা লাগবে নাহলে সরকারের আইন মোতাবেক মাথা চালাইতে হবে তাইলে কাসেম তুমি মাথা থাকবে না ইয়া ছাড়া সেই আইন না মানলে আপনি রাষ্ট্র বিরোধী হবেন আপনি তখন যতই অলি আল্লাহ হন আপনার নামে জঙ্গিবাদ অপবাদ দেওয়া হবে মামলা হবে রাতের অন্ধকারে আসিয়া ধরে নিয়ে যাবে রিমান্ডে দিবে জেল দিবে কেউ তাকাই থাকারও মানুষ হবে তাই না নেওয়ার মধ্যে ক্ষতি আছে সরকার করবেই দিবেই তাহলে আমরা নিব এই কথা বলতে হবে পরিস্থিতির শিকার তোমরা একটা ক্লিয়ার হয়ে যাও আজকে আমার ক্ষুদ্র ধারণা নাকেশ খেয়াল যত বৈঠকে বসছি যাদের সঙ্গে কথা বলছি এমনকি কি বলবো এই নয় জন সদস্যের কমিটির দুই জন বাদ দিলে বাকি যে মুরব্বীরা আছেন তিন বোর্ড তিন বোর্ডের এরাও একমত এই কথার উপরে যে স্বীকৃতি নিলে অবশ্যই আমরা একটা ভয়ানক পরিস্থিতির শিকার হব এটা বুঝিয়া নিতে হচ্ছে না নিলে আরো বেশি ভয়ানক আহ্বানুল বলিয়া তার হিসাবে আহ্বানুল তাই নেওয়ার মধ্যে বলিয়া মুসিবত না নিলে মুসিবত কোন এস্তেয়াদি ব্যাপার কারো কারো এস্তেয়াদে নেওয়ার মধ্যে আহ্বান কারো এস্তেয়াদের না নেওয়ার মধ্যে আহ্বান তাই যারা স্বীকৃতির এখনো বিভক্তে কেউ থাকলে এটা এস্তেহাদ ওইটা আহ্বান মনে করিয়া করতেছে যারা আমরা সিদ্ধান্ত হয়েছে হালাদের থেকে আমরা নেওয়ার পক্ষে আমরা নেওয়াকে আহ্বান বলিয়া তার মনে করতেছি কিন্তু কিভাবে নিব ওই কাসেম মানতবীর সে উসুলে হাসতে গানা নীতির উপরে এবং আদর্শ উদ্দেশ্য কয়ভাবে বৈশিষ্ট্য স্বায়ত্ত শাসন সাহিত্য শাসন লাল সব আদর্শকে অক্ষুণ্ণ রাখার কঠিন শর্ত আরোপ করিয়া সরকারের কাছে অনুরোধ করে এই শর্তগুলা মানায়া যদি একটা কায়েমাজার আইন করতে পারি এর আন্ডারে স্বীকৃতি হয় কর্তৃপক্ষ তৈয়ার হয় বা না হয় জানি না যেটাই হয় তাইলে তুলনামূলক খতরা রিক্স কম হবে সরকার যখন ওয়াদা আইন হয়ে যাবে গ্যাজেট হয়ে যাবে সত্যগুলো তাহলে এক সময় এই গ্যাজেট কথা বলবে সরকারের গ্যাজেট দেখুন কি কি শর্তে আমরা সিঁড়ি নিয়েছিলাম এখন এটা মান্য হচ্ছে না আমাদের হস্তক্ষেপ চলতেছে আমরা গ্যাজেট দেখাতে পারবো তোমরা বলো এই আইনের খসা সংশোধন করিয়া গ্যাজেট বানাইতে দেওয়া আইন করতে দেওয়া এটা পুরা জাতির তাওমি জাতির কিসমত নিয়ে অগ্রসর হওয়া এই কিসমত অগ্রসর হওয়ার ক্ষেত্রে কোন একটা ছোট পক্ষ একা একা এই দায়িত্ব নেওয়া এটা কি আছে এই জন্য আমস্যব হিসাবের ঐক্যের ডাক সবাই আসো তুমি ব্যাপক নয় সমস্যা নাই তুমি চার বোর্ডও নয় সমস্যা নাই আঞ্চলিক সব বোর্ডও আসো একত্রে বসিয়া ঐক্যবদ্ধভাবে এই নিয়ে একটা ফয়সলা করি কমিশনের ঝগড়া বড় জিনিস না নয় জন কমিটি এটা বড় জিনিস না এগুলা সব অন্যায় হয়েছে হয়েছে বাকি কাসেম নানতবীর দালুম দেবনকে দেবন্দিয়তের বাকি রাখিয়া কি পদ্ধতিতে কৌশলে আমরা নিতে পারি চলো সবাই বসিয়ে এটা ফেসলা করি বোঝেন নাই এই ঐক্যের ডাকে কিছু কিছু মুরব্বীরা এখনো দূরে আছেন যোগাযোগ আমার সঙ্গে চলতেছে আশা করি সেই দিন বেশি দূর নয় সবাই বিষয়টা ভাবি চিন্তিয়া ঐক্যের ডাকে সাড়া দিবেন ওনারাও ইনশাল্লাহ মনমানসিকতা ওনারাও ভালো ইদানিং লক্ষ্য করা গেছে সময় সাপেক্ষ আমরা দোয়া করবো আল্লাহ আমাদের সব মুরব্বীদেরকে এক মঞ্চে বসাই দেব মুরব্বীদের আমানত নানতবিয়ার গঙ্গুহির আমানত থানবিয়ার মদনের আমানত কলবের মধ্যে লইয়া এখলাসের সাথে চুল শিরা বিশ্লেষণ করে পয়েন্ট টু পয়েন্ট এমন একটা নীতিমালা তৈরি করতে হবে যার মাধ্যমে নেওয়া যায় বিপদ পড়তে না হয় ভবিষ্যৎ কি হবে জানি না আমরা এখন দুনিয়াতে আসি মুরব্বীরা আছেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি বুঝেন নাই কথাটা এই কাজটা এখন চলতেছে যারা ঐক্যের ডাকে এখনো আসেন নাই তারাও আমাদের মুরব্বী তারাও বড় বড় আলেম তাদের চিন্তা ফিকিরও আছে তারাও কাউমি মাদ্রাসার এক বিন্দু ক্ষতি চায় না এটা আমার একিন আর যারা ঐক্যের ডাক দিচ্ছে তারা চাই না তাহলে আমরা একটা নোক্তা এত্তেহাদে আসি কেউ আমরা কাউমি মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করুক চাই না আমাদের নীতি আদর্শ ঐতিহ্য নষ্ট হোক চাই না মূল মন্ত্রে যখন এক তাহলে একসাথে বসতে আর সমস্যা কোথায় বুঝেন নাই একসাথে বসলে বহু কাজ আছে নিলে পদ্ধতি দুইটা একটা লোক কমিশনের দরকার নাই আইনের দরকার নাই কর্তৃপক্ষ গঠন করা দরকার নাই মানে ওই আলা বোর্ড যে বোর্ডকে এভরিটেন ইউনিভার্সিটির মান দিয়ে <clears throat> ক্ষমতাবান করবেন সেই বোর্ডেরও দরকার নাই এগুলা করার জন্য কমিশনের দরকার নাই আমরা চাই আমাদের কাইমাশায় আমাদের বোর্ডে পরীক্ষা নিবে প্রত্যেক বোর্ড আপন আপন ছাত্রদের পরীক্ষা এখন নিচ্ছে তখন নিবে সনদ দিচ্ছে তখন দিবে যখন যখন সনদ দিবে এই সনদ আর সার্টিফিকেট তাকে সরকার শুধু এম এর মান ঘোষণা করে দেখ এইটা হলো সবচেয়ে নিরাপদ সবচেয়ে নিরাপদ নো কমিশন আর এটা কি কর্তৃপক্ষ মাথা কর্তৃপক্ষ বোর্ড এটা দরকার নেই এটা কারো কারো মত এটা আসল বিষয় হলো এটা বাস্তবে নিরিখে চিন্তা করলে আমার ব্যক্তিগত মত এইভাবে দেওয়াটা অসম্ভব সরকার দিবে না বা দিতে পারবে না সরকার তো আগের থেকে কমিশন করছে সরকার তো আগের থেকে ট্রান্সপোর্টের বৈঠকের ভিতরে কমিটি বানাইছে ওইটা ওই সময়ের কমিশন ছিল বিএনপির আমলের ট্রান্সপোর্টের সদস্যরা আর এটা পরে সত্যজনের কমিটি হয়েছে এটা সংযোজন বিয়োজন হতে পারবে অসম্ভব কিছু না কিন্তু কোন একটা কমিটি আলা না থাকলে সরকার কার সঙ্গে এগুলা ডিল করবেন তবে আমরা চাই জানি না আল্লাহ আলম আল্লামা আমসব ইসাব দামাল বরকাতমের এক বিস্তারিত চিঠি প্রধানমন্ত্রীর বরাবরে রেডি হয়ে গেছে ঢাকায় এসে গেছে প্রধানমন্ত্রীর অফিসে যাবে যখন তিনি সময় দেন প্রতিনিধি দল গিয়া দিয়ে আসবে সেই চিঠির ভিতরে কাউমি মালসা কাকে বলে দেবন্দীয় কাকে বলে আমাদের বৈশিষ্ট্য কি আদর্শ কি সব বিবরণ সেখানে হজরতে তুলে ধরছেন কথা বুঝছো আমরা চাই কি কিভাবে চাই মান চাই মানের মানি এই যে একটু আগে বললাম কিচ্ছু ছাড়া পাকিস্তানেও দেওয়া আছে ভারতেও স্বীকৃতি নাই যদিও পরে তাই করা হয়েছে তবে দেবন্দের সনদকে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি এই মূল্যায়ন দিচ্ছে এমন মূল্যায়ন যদি সরকারে আমাদের ছাত্রদের দাওরা হাদিসের সনদকে দেয় এম এর মান তাহলে এটার জন্য এত কমিশি এত কমিটি এত আইন এটা দরকার কি কিন্তু সরকারে মনে করবেই যদি একটা আইনের আওতায় আনতে হয় তাহলে আমাদের কমিশন দরকার হবে কমিশন থেকে আবার পরে ওই কর্তৃপক্ষ হাই ক্ষমতার অধিকারী একটা পক্ষ বানাইতে হবে সবাই মিলে জুলে এই পক্ষটাই হবে আসলে একটা প্রতিষ্ঠান সবচেয়ে কানুনের মতো এইটাই হবে এবিলিটিং ইউনিভার্সিটির মানে যতদিন পর্যন্ত কাউমি ইউনিভার্সিটি না হয় বুঝেন নাই এইগুলা বিস্তারিত হজরতের চিঠির মধ্যে নাই হজরত চিঠির মধ্যে আছে আমরা দয়াবন্দীয় এটাকে বলে কাউমি এটাকে বলে তাই এটা কেমনে থাকে এটাকে অক্ষুণ্ণ রাখিয়া আপনি যদি মান দিতে চান আমরা ওয়েলকাম জানাবো আপনাকে বোঝেন নাই কথা এই চিঠিগুলো প্রধানমন্ত্রী যাওয়ার পরে ইনশাল্লাহ পত্রপত্রিকা যাতে উদ্দেশ্য আসবে এইগুলা কতগুলা চেষ্টা হচ্ছে বাকি যে একটা সমস্যা কানে আসতেছে আল্লাহ যেন আমাদের সব মুরব্বীদেরকে এক করে দেন এবং এই জাতীয় ইস্যুতে কেয়ামত পর্যন্ত কাউমি মাদ্রাসার টিকিট থাকে মতো এমন পদক্ষেপ গ্রহণ করার আমাদেরকেও তফিক দেন সরকারকেও তফিক দেন এর ব্যতিক্রম হলে শেষ মাদ্রাসা বহু সেন্সিটিভ জায়গা এটা ফলসেরাতের মতো কঠিন বোঝো না কথা আজকে এই পর্যন্ত বর্তমান পরিস্থিতি তো আসি গেছে আসছে না চিঠির পরে বিভাগ সিদ্ধান্ত নিবে কমিশনের ব্যাপারে করা আদৌ কমিশন দরকার আছে কিনা দরকার যদি মনে করেন তাইলে ওই আগে সত্যটা রাখবেন না নতুন কমিশন করবেন না আগেরটার মধ্যে সংযোজন বিয়োজন করবেন এগুলা সব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হজরতের ছিটি যাওয়ার পরে প্রতিক্রিয়া আসলে তারপরে এটা নিয়ে সিদ্ধান্ত হবে এটা হলো গতকাল মিটিং এর সিদ্ধান্ত আল্লাহ পাক যা কিছু ওলামায় কেরাম মুরব্বীরা করেন আমরা করি যেন আল্লাহ পাক কাউমি মাদ্রাসাকে হেফাজত করেন সেই কাজ করার আমাদের সবাইকে তো অভিযান করেন ওয়াহরুদ্দাহ আলহামদুলিল্লাহ আলমী